উবায়দুল্লাহ ইবনু আদি রহমতুল্লা আলহি বলেন আমি উসমান রদিল্লাহ তাল্লাহ্ন এর ঘরে প্রবেশ করলাম তিনি আমার বক্তব্য শোনার পর তাশাহুদ পাঠের পর বললেন আম্মাবাদ আল্লাহ তাল্লাহ মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে সত্যসহ প্রেরণ করেছেন যারা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামের আহ্বানে সাড়া দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে সত্যসহ প্রেরণ করা হয়েছিল তৎপ্রতি ইমান এনেছিলেন আমিও তাদের মধ্যে ছিলাম উভয় হিজরতে অংশ নিয়েছি আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জামাতা হওয়ার সৌভাগ্য লাভ করেছি আমি তার হাতে বায়াত করেছি আল্লাহর শপথ আমি কখনো তার নফরমানি করিনি তার সাথে প্রতারণা করিনি এই অবস্থায় তার মৃত্যু হয়েছে ইসাক কালবি সোয়েবের অনুসরণ করে জোহরি সূত্রে এরকমই বর্ণনা করেছেন